আপনার দিকে মাদ্রাসা বোর্ডের পরীক্ষা না ওবিসি রেশন কার্ড বেশি পাবে দিতে হচ্ছে ইমতিয়াজ ভাইকে সেরকম আমাদের সমাজের এখন চাহিদা কি আমাদের এখন নিষ্পেষিত নির্যাতিত আমরা উপেক্ষিত আমাদের কি করতে হবে সব ঠিক আছে নিজের জায়গায় কিন্তু আল্লাহর নবী যেটা ভাষণ দিয়ে গেলেন কেয়ামত পর্যন্ত সোনার অক্ষরে লেখা তার নিচড়ার সার্বর্ম হচ্ছে পরকালকে স্বীকার করো বিশ্বাস করো আর কলমাকে স্বীকার করো এটা হচ্ছে সাফা পর্বতের বায়ানের নিচর পরকালকে বিশ্বাস করো কলমাকে স্বীকার করো সবাই বলুন লাইল্লাহ মোহাম্মদ রাসুল্লাহ কতদিন নামাজ পড়ছেন আল্লাহর সঙ্গে কতটা ভাব করেছেন দোয়া করে কিছু নিতে শিখেছেন যে আমার ঘরে বিপদ আল্লাহর কাছে একটু দোয়া চাইতে যাই আল্লাহ বিপদ হয়েছে সরিয়ে দাও আল্লাহর উপরে এত বিশ্বাস এত ভালোবাসেই আশা করি আল্লাহ আমার দোয়া কবুল করবে এইরকম বিশ্বাস আর সাহস আপনার কতটা হয়েছে বলুন আমার বিশ্বাস দিল্লির ফরিদবাবু আমি চিঠি লেগলে কবুল করবে এত ভালোবাসে সে আমাকে ভালোবাসে আপনার আল্লাহর সঙ্গে এরকম ভালোবাসা তৈরি হলো না সজ্ঞানে পাপ করি নাই কখনো অন্যায় করি নাই আল্লাহকে ভুলি নাই আমি যে আল্লাহর কাছে হাত তুলে পড়লে আল্লাহ আমারটা শুনবে এই রকম আপনার কবে তৈরি হবে আপনি বলুন শাহাবাদের বিপদ হলে মসজিদে গিয়ে দোয়া করতেন আবার এসে বাড়িতে জিজ্ঞেস করতেন জ্বরটা কতটা কমলো বললে সেই রকমই আবার যে দোয়া করতেন আবার এসে বলতেন জ্বর কমেছে আবার যে দোয়া করতেন যতক্ষণ না দোয়া জ্বর কমতো ততক্ষণ আল্লাহর কাছে চাইতেন আল্লাহ তুমি কতক্ষণ ফিরাবে দোয়া কবুল করে নাও জ্বর কমিয়ে দাও এত বিশ্বাস এত ভালোবাসা গোটা দুনিয়ার সঙ্গে বিশ্বাস আর ভালোবাসা লেনদেন আদান প্রদান আল্লাহর সঙ্গে কতটা ভালোবাসা আপনার তৈরি হয়েছে আপনি বুঝুন এটা মনের ব্যাপার এটা আমারটা আমি বুঝবো আপনারটা আপনি বুঝবেন এটা বলে বেড়ালে হবে না চিল্লালে হবে না এটা আপনি আপনারটা বুঝুন আমি আমারটা বুঝি আপনার মনকে বলুন হে মন খারাম কুলাঙ্গার আল্লাহর সঙ্গে ভাব কর গোটা পৃথিবীর থেকে তুই ধনী হয়ে যাবি গোটা পৃথিবীর থেকে মানি হয়ে যাবি গোটা পৃথিবীর থেকে সম্মানী হবি আজকের এই সমাজে মাদাল্লাত আল্লাহর নবী যেখানে দিয়ে গেলেন আবু বকর ওমর ওসমান তালহা জোবাইরের সিন্দেগি খোলা ভাই রাশেদিন ওলামায় কেরাম মুফতি এজাম মাদ্রাসা মক্তব মার্কাজ খানকা দাওত তবলিক সমাজ যেদিন এগিয়ে চলছে সেদিনে জাতি মাদাল্লাজ করবে সেদিনে জাতি মহরমে তাজিয়া খেলবে জাতি কেরাম লুডু খেলবে এমতিয়াজ ভাই বলছে মাদ্রাসা বোর্ডে বসবে এরা লুডু খেলবে লম্বা সাপটাতে মার Ha ha ha তাস খেলবে এই জাতিকে আপনি উঠাবেন কি করে এরা লোক লোকসভার স্পিকার সোমনাথের কাছ থেকেও জ্ঞান দেয় না যত পৃথিবীতে আপনার জাতি আছে বোকা বলুন বুদ্ধিমান বলুন ছি ছি ছি ছি ছি অমিতাভ বচ্চনের মতো লোক লাল দাগ টেনে সিনেমায় পাঠ করছে তার এতটুকু ভয় হয়নি যে মুসলমানরা লাল দাগ ডাকলে আমাকে মুসাদ্দিদ মুসলিম মনে করবে কট্টরপন্থী দিয়ে আমার বইটা হয়তো তারা আর দেখবে না ঘৃণা করবে এটা মনে করে নাই কে দেখবে কে দেখবে না জানি না আমি আমার সত্তায় অবিচল অটল আমার বিপদে আমি মন্দিরে যাব আমার সুখেতে আমি মন্দিরে যাব অমিতাভ বচ্চন মনমোহন টাটা বিল্লা গোয়েঙ্কা সবাই তার সত্তা মনে রেখেছে শুধু মুসলমান স্বামী বিবেকানন্দ তার শিষ্যদের গেরুয়া পোশাক গুরু নানকের শিষ্যদের মোজ দাড়ি পাগড়ি বালা অনুকূল ঠাকুরের শিষ্য মাছ মাংস খায় না বেকা টুপি আর কার কার বলবো বাউল বষ্টম যারা যারা আপনার জেগে ওটাকে আপনি কি বলবেন লালন ফকিরের অনুগামী অনুসারী নিপালের দুলালের নিতায়ের গৌরাঙ্গের অনুসারী তারা পোশাক বাঁহাতে নিয়ে মাথার তালুতে লেপে বলছে আমরা যে আপনার জেগে গৌরাঙ্গ নিপালের দলে আমরা যে এই দলের তার প্রমাণ হচ্ছে আমরা মাতর তালুতে পোশাব লেপি মজদারি সমান করে রাখি আর আমাদের কোনো জাত জাতপাত নাই তাদেরকে বলে বাউল বষ্টম হিন্দু মুসলিম জৈন বৌদ্ধ নাই সে তাতে কংক্রিট শুধু মুসলমান না হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলি সাল্লামকে মানে একশোটা মুসলমান নিরানব্বই রকম বাকি যে গোষ্ঠীতে যাবেন স্বামী বিবেকানন্দ যে হবে সব কমলা লেবু স্কুলটা কমলা লেবু চলুন আমি প্রায় যাচ্ছি জয়রামবাটি আর আপনার কামার পুকুর সারদা দেবী আর রামকৃষ্ণ পরমহংসদেব সব কমলা লেবুতে যত দেওয়াল আছে বিল্ডিং আছে সব কমলা লেবু কলেজ ইউনিভার্সিটি কমলা লেবু এত ভক্ত আর মুচমান দিকে চেয়ে দেখুন দাড়ি নাই নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই পোশাক পরিচ্ছদ নাই আচরণ বিধি নাই সালাম কালাম নাই দস্তরখান সিলিপচি নাই আর সালাম আলাইকুম নাই ইস্তেঞ্জা করে পানি নিতে জানে না বিয়ে করতে জানে না লেনদেন আদান প্রদান নাই রাস্তাঘাটে আমাদের এত বড় জামা আর সালাম আলাইকুম বলতে পারেন না কি ক্ষতি হয়ে যাবে কি নষ্ট হবে কে আপনাকে মনে করবে যেটা মুচমান বললে আপনার ক্ষতি হবে আসসালাম আলাইকুম হজরত ভালো আছেন জাতির কি লাভ হতো শোনেন ইমতিয়াজ ভাই আজকে চিল্লাচ্ছে সিদ্দিকুল্লাহ ভাই আপনি যদি এই মাদ্রাসার মৌলবি কটার খাতির করতেন বাসে ট্রেনে হাটে বাজারে বর্ধমানে আসসালাম আলকে হয়তো ভালো আছেন বাড়িতে খবর দিয়ে দেবো আপনাকে গাড়ি করে পৌঁছে দেবো আর বিজাতিরা দেখতো সরকার যখন জানতে পারতো মুসলমানরা আলেমদের কদর করে তখন মসজিদের দরজায় দাঁড়িয়ে থেকে ইমাম সাহেবকে বলতো আসসালাম আলিকম আপনি একটু লক্ষ্য রাখবেন আমরা মুসলমানদের ব্যাপারে সজাগ হব সে জানে ধর্মগুরুকে দারুণ মানে ধর্মগুরুকে আপ্লাই করলে ভোটে আমি পাশ করে যাব কিন্তু তারা জানে ধর্মগুরুকে ঝাঁটা মারলে আমি পাশ করে যাব ধর্মগুরুদের খাতির করলে ফেল পড়ে যাব তার প্রমাণ হচ্ছে মমতা খালা বলছে একশো ছাব্বিশটা ট্রেন দিয়েছি আজমি যাবার লেগে দেওবান যাবার লেগে বলছে দিয়েছি ঘোড়ার গাড়ি আজমি যাবার লেগে একশো ছাব্বিশটা ট্রেন কোথায় গেলে মুচমান মুচমান থাকবে না সরকার খুব ভালো বিলক্ষণ জানে আপনি মেলা করুন পুলিশ পাবেন প্রোডাকশন পাবেন এমএলএ বেড়াতে আসবে খালিদা চলে গেল আপনার হাসিনা ওখানে আপনার আজমিরে আপনার দিকে মানত পূরণ করতে কোথায় গেলে সরকার লোকের দিকটা ঠিক থাকবে ইজতেমাতে নাই কোনো মাদ্রাসার বোখারি খতমের নাই যে আপনার দিকে কোনো এমএলএ এসে বলবে বোখারি খতম এসছি অসম্ভব কথা পাথর চাপড়ি কুষ্টিগিরি আজমিরে যাবে জাতি কি করে শেষ হবে ওটা বিলক্ষণ জানে কিন্তু মুসলমানরা যতই বোঝান বুঝতে চাইবে না যতই জানান জানতে চাইবে না জুম্মার মসজিদে নাই আর আজমিরে জামাতে নাই আর আজমিরে নামাজে নাই আর পাথর চাপড়ি কুষ্টি গিরে আল্লাহ চেনে না নাস্তিক আর হাতে তাবিজ বেঁধে আছে আল্লাহ বলছে বুকা তাবিজটা ফাটিয়ে দেখ আমারই নাম ভরা আছে আমার সঙ্গে রাগারাগি আর তোর মা আমার তাবিজ নিয়ে বেঁধে রেখেছে আমার নাম ভরা আছে কত মুচমান নিবেন অনেক এম এল এ মোজ রেখেছে নামাজ পড়ে না কিন্তু দেখি বুকে ধুকধুকি ঝুলছে নিয়েছে কার কাছে মেরেছে কাঠ বলছে এইবারে ভোট হচ্ছে আপনি একটা দিবেন তো ঝেড়ে মেরে দিয়েছে বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ আল্লাহ বলছি তাবিজটা ফাটাবো আমার সঙ্গে রাখা রাখিয়েন আমার মাল ভরা আছে রে কত নেবেন আপনি হাই হাই হাই হাই তাই সবাই বলুন আল্লাহর সঙ্গে সম্পর্ক কায়েম করবো বলেন ইনশাল্লাহ আজকেই নামাজে রোজায় হজে জাগাতে দিনদারি গাড়িতে নির্জনে বলবো নেমো খারাম তুমি আল্লাহকে চেনো না আল্লাহ তোমাকে মায়ের পেট থেকে কিভাবে আনলো ফি করার ইম্মাকে নিলা কথার ইম্মা আলুম সুরক্ষিত জায়গায় নির্দিষ্ট দিন পর্যন্ত গোটা পৃথিবীর ডাক্তার ডক্টর ইঞ্জিনিয়ার আর মৌলবী মোল্লা পীর তাবিজ আর ঝাড় ফুক আর ফুলানে আর ফুলানে কি ফুলানে গুলো কে গো মৌলী বাবা খেপা বাবা লোকনাথ বাবা ফুল্লা বাবা যত বাবা আছে খালারা মায়েরা সবাই শোনেন আল্লাহ বলছে মায়ের পেটে সুরক্ষিত জায়গায় নির্দিষ্ট দিন পর্যন্ত রেখেছি কারো তাবিজ মাদুরি ঝাড় ফুঁক কোনো আপনার দিকে হোমরা চোমরা আর আপনার দিকে হাই ফাই লোকের হাই ফাই ওখানে কাজ করে নাই ওখানে আমি আল্লাহ আমার কুদরত থেকে তোমাকে মায়ের পেটে সুরক্ষিত জায়গায় হেফাজত করেছি তাই আজকে তুমি দেখতে চলতে বলতে দারুণ সুন্দর তোমার কথাবার্তা চালচলন শিক্ষাগত যোগ্যতা সেদিনে পরশু কম্পিউটারের কথা বলছিলাম কম্পিউটার কালকে ছিলাম মোনাডাঙ্গায় গরোয়া মিলার ছিল কম্পিউটার দারুণ জিনিস কিন্তু কসম খোদার করে বলছি কম্পিউটার যা ভরে দিবে তাই বমি করবে নতুন কিছু আনতে পারবে না ইন্টারনেট যা দিয়ে রাখবে তাই নতুন কিছু আনতে পারবে না আপনি যদি তিনশো বছরের কথা ভরে দেন তিনশো বছর বার করে দেবে আপনি যদি কাপড় কিনেছেন বেচেছেন সব আপনি ভরে দেন কাপড় কিনা বেচা টিপে দিলে সেটা বলে দিবে বলে আব্দুর রহমান চারশো টাকা কাপড় নিয়ে গেছে তিনশো টাকা জমা দিয়েছে একশো টাকা বাকি আব্দুর রহমান তিনশো টাকা বলেছে একশো টাকা বাকি আব্দুল জব্বার কাপড় কিনেও নাই ইন্টারনেটে বেরোবেও নাই তাহলে কি এমন লাপালাপি করছেন কেন কিন্তু কিন্তু যে কম্পিউটার টিপলে আব্দুর রহমানের নাম বেরিয়ে যাচ্ছে তিনশো টাকা যে কম্পিউটার আর ইন্টারনেট টিপলে পারা যে মেশিনের মাধ্যমে আপনার রোগ বালা সব বলে দিতে পারবে সেখানে ডাক্তারদের ফর্মুলা ভরে দিয়ে আছে এই রোগের এই এই এই ইত্যাদি ইত্যাদি সে তার উত্তর দিবে কিন্তু আপনি তার আগে বলছেন না কসম খেয়ে বলছেন না ব্রেন যদি কাজ না করে আপনার কম্পিউটার ভুল করবে ব্রেন যদি কাজ না করে আপনার ইন্টারনেট ভুল করবে ব্রেন যদি কাজ না করে এরোপ্লেন কলকাতা থেকে দিল্লি পৌঁছবে না ব্রেন যদি কাজ না করে এরোপ্লেনের রাস্তা ঠিক হবে না ব্রেন যদি কাজ না করে ব্লু প্রিন্ট ঠিক হবে না ব্রেন যদি কাজ না করে ম্যাপ ঠিক হবে না আল্লাহ বলছে দেখবি পাগল করে দেবো দিয়ে এরোপ্লেনটা ধরাম করে ফেলাবো পাগল করে দিব দিয়ে কম্পিউটারটা আপনি টিকিট চাইছেন দিল্লির দিবে আপনাকে প্ল্যাটফর্মে আল্লাহ তালা দিয়েছে একটা তার কেটে প্ল্যাটফর্ম টিকিট বলে এই প্ল্যাটফর্ম টিকিট বলে ঘর চলে যা যা দিয়েছি ঠিক দিয়েছে তার নাম ক্ষয়ে মজ্জন্য শয়ে একার পয়াকার খ্যাপা কই আপনি আল্লাহর সঙ্গে ভাব করছেন আপনার এই প্রেনের মূল্য আপনি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 লক্ষ্যের মধ্যে একটা আল্লাহ বললে তুমি ঘুমিয়ে গেলে আমি জেগে তোমার কর্ণকুহরে পাহারাদারি করি বলুন শোভান আল্লাহ আর আমি আপেল আঙ্গুর বেদানা নাশপতি থেকে মায়ের স্তনের দুগ্ধ থেকে নিয়ে মধু থেকে নিয়ে পৃথিবীতে যত যা সৃষ্টি করেছি খাবারের আবিষ্কার আমি খাওয়াতে জানি নিজে খাই না তোমার মা খাওয়াবে কিন্তু নিজে খাবে তোমার শাশুড়ি তোমাকে খেতে দেবে তোমার খাওয়ার পরে নিজে খাবে বেঁচে গেলে খাবে আমি আল্লাহ শুধু খাওয়াতে জানি নিজে খাই না কোথাও পাবেন এই রকম রব কোথাও পাবেন এই রকম মেহেরবান মাওলা কেউ গবেষণা করেন না কেউ ভাবেন না তাই বলছি বাবজিরা শোনাল আল্লাহ আমার গুরুজনেরা ন্যায় নিষ্ঠমানের আল্লাহওয়ালারা মেহেরবান ভাইয়েরা তিনদার পরেজগার মোত্তাকিরা ইন্নাল্লাহ হুম যারা পরেজগার মোত্তাকি আল্লাহকে ভয় করে আর আপনার ভদ্রলোক আমি তাদের সাথী সবাই বলুন পরেজগার হবো ইনশাল্লাহ নির্জনে লোকালয়ে গোপনে প্রকাশ্যে মনে মনে আপনার অজ্ঞাত সারে যদি কোনো পাপ হয়ে যায় ভুল হয়ে যায় আল্লাহ বলছে আমি ক্ষমা করব। তোমার পায়ে কাটা ভুকে গেলে আমি তোমার গোনা মাফ করব। তোমার জ্বর এলে আমি তোমার গোনা মাফ করে দেব কোন নারী যদি সামনে পড়ে যায় সে খালি চাদরটা টেনে ঘুরে দাঁড়াবে পর্দা করা হবে চাদরটা একটু মুখের উপরে ফেলে দিয়ে ঘুরে দাঁড়াবে পর্দা করা হয়ে যাবে আর আপনি একটু এড়িয়ে পেরিয়ে চলে যাবেন আপনার কোনো গুণা হবে না পাপের জন্য কেউ আহ্বান করলে আপনি আল্লাহর ভয়ে সরে আসবেন আল্লাহ আপনাকে পরেশগারের খাতায় রাখবে পাপের জায়গা পাপ হচ্ছে পাপের জন্য দাওয়াত দিচ্ছে আপনি আল্লাহর ভয়ে যদি এই পাপ থেকে বাঁচতে পারেন আল্লাহর সঙ্গে পাপ করতে পারেন আপনি গোটা দুনিয়ার মধ্যে ধনী গুণী জ্ঞানী মানি সম্মানী আল্লাহ আপনার সাথে আর কার পরোয়া আলুর দাম কত হলো না হলো জানি না ধান কতটা ফলেছে না ফলে জানি না আমার কবিকে জমি আছে না আছে জানি না উপোস থাকতে হবে খেতে পাবো না অভাব হবে সব জানি কিন্তু কসম করে বলছি যার কেউ নেই তার আল্লাহ আছে যা খেতে পাবে না আল্লাহ তাকে খেতে দেবে ওর থেকে দেবে কেমন করে খেতে পাবে আল্লাহ বলছে আমি জানি কেউ জানে না আমি খেতে দেবো আমি কেমন করে সাপকে খেতে দিই বিচুকে খেতে দিই বিড়ালকে খেতে দিই কুকুরকে খেতে দিই আর আমি আমার সৃষ্টির শ্রেষ্ঠকে খেতে দেবো না তাই হয় ছেলের সর্দি হলে মা ঠান্ডা জিনিস খেতে দেবে না ছেলের পায়খানা হলে মা আম খেতে দেবে না মা শত্রু নয় ছেলের ক্ষতি হবে তাই তাই আল্লাহ বলছে আমি যখন বুঝতে পারি ছেলে তোর ক্ষতি হবে তখন আমি তোকে উপোস রাখি তখন রুটি আর গুড় দিই তখন তোর জন্য আমি হিসেবের খানা পাঠাই তোর ভালোর জন্য আমি যে তোর মাওলা আমি তোর ভালো মন্দ বুঝি বাবজিরা সোনারা আপনি ভুল বোঝেন আপনার ভুল ব্যাখ্যা হচ্ছে কতবার ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে বুঝিয়েছে মায়েরা বোনেরা পরের চামচ বাটি ঘরে থাকলে রাস্তাঘাটে নামিয়ে দাও ছেলেদের হাত দিয়ে পৌঁছে দাও চুরি করব না অন্যায় করব না মিথ্যা বলবো না ছেলে করতে দেবো না দেখুন আল্লাহ আপনার সাথ দেয় কিনা দেখুন আল্লাহ আপনার ওপরে রহমত আপনার কৃপা বর্ষণ করে কিনা আপনি যেটুকু রুটি চাটনি খাবেন মানসিক শান্তি পাবেন মানসিক শান্তি আল্লাহর সঙ্গে ভাব করে দেখুন বুকে কি বল পাবে মনে মনে নির্জনে শুয়ে শুয়ে গোপনে রাস্তাঘাটে আল্লাহর কাছে চান আপনি জানছেন তো পাওয়া যাবে না নাহলে রাস্তাঘাটে বাসে ট্রেনে আল্লাহ রুজিতে বরকত দিও আল্লাহ কামাই বরকত দিও আল্লাহ তুমি মেহেরবান আল্লাহ ছেলেটা ডাক্তারখানা নিচ্ছি ভালো করে দিও আল্লাহ হাত তুলতে হবে না কিচ্ছু হবে না খালি মনে মনে চেয়ে যান জীবন ভর চেয়ে যান যতক্ষণ না শুয়ে ঘুম ধরবে তখন বলুন আল্লাহ ভালো রেখো আল্লাহ সুখে রেখো আল্লাহ ইমান দিও আল্লাহ সুখ দিও আল্লাহ খেতে দিও আল্লাহ পড়তে দিও তুমি ছাড়া কাকে বলবো বলো আল্লাহ কেউ শোনে নাই আর আপনি কথা বলছেন ঘরে কেউ নাই লোকে অবাক হয়ে যাবে লোকটা পাগল হয়ে গেছে দিয়ে এইরকম করে দিন কত দেখুন না আল্লাহর সঙ্গে কথা বলে আল্লাহর কাছে চেয়ে সেই হাদিস শরীফ এসছে ওলামারা জানেন মানুষ যখন আল্লাহর কাছে চায় ডাইরেক্ট সঙ্গে সঙ্গে কবুল হয় তা যদি না হয় কিছুদিন পরে কবুল হয় তা যদি না হয় যা চাইছে অন্য জিনিস দেওয়া হয় তা যদি না হয় কেয়ামতের দিনে জীবনভর যত চেয়েছেন গুনে গুনে আল্লাহ সব ফেরত দেবে তারপরেও আমরা চাইতে পারি না তারপরেও আমরা আল্লাহর কাছে বা রব্বানা ওটা তো হয়ে গেল দোয়া হলো নিয়মের দোয়া তারপরে আপনার চাওয়ারটা সব চলে এসছে লোক নামাজ পনেরো মিনিট লেগেছে পাঁচ মিনিট চান আল্লাহ মেহরবান আল্লাহ তুমি ছাড়া কাকে বলবো কালকে যাবো আল্লাহ আল্লাহ একবার বলে দেখুন না কাকুতি মিনি করে দেখুন না আপনার ছেলে যখন কাকুতি মিনিতে করে আপনার বুকটা কিরকম মুচুড়ে ওঠে মায়ের কাছে যখন তার ছেলে কান্নাকাটি করে বুকটা কিরকম মুচুড়ে ওঠে পারবে না থাকতে পারবে না থাকতে আহা হা বুক মুচুর উঠবে চোখে পানি বেরিয়ে যাবে তো আপনি যখন আল্লাহর কাছে কাকুতি মিনতি করবেন আল্লাহ আপনার দোয়া কবুল করে নেবে আল্লাহ আপনাকে রুজি দেবে আল্লাহ আপনাকে সুখে রাখবে আল্লাহ আপনাকে ভালো রাখবে একটু বুঝুন একটু ভাবুন একটু দেখুন দেখবেন কাজে লাগবে তাই আমি কোরআন শরীফের আয়ের দিয়ে গোড়া ধরেছি বাবা অনেক মানুষ এসছেন অনেক মানুষের কানে আমার শব্দ যাচ্ছে সবাই শুনুন বুঝুন আর বোঝার চেষ্টা করুন যুক্তিতর্ক একটু বুঝুন আজ আছেন কাল থাকবেন না আজ আল্লাহ রেখেছে কাল থাকবে না পৃথিবীতে যদি কারু থাকার হতো আমাদের সময় আমরা যেটা চোখে দেখলাম জ্যোতিবাবু মরত না দশটা এশিয়া মহাদেশের ডাক্তার দেখছিল আর দোয়া ই কি ইমতিয়াজ ভাইয়ের দোয়া আর মহিবুল্লাহ ভাইয়ের দোয়া আব্দুল খালেক সাহেবের দোয়া আজহার সাহেবের দোয়া আর ফুলানের সাহেবের দোয়া বজলুর রহমান ভাইয়ের দোয়া আর লুৎফুর সাহেবের দোয়া শকুর সাহেবের দোয়া মনোমোহন এসে দোয়া করে গেল আপকে মঙ্গল চাহতে হ্যাঁ অটল বিহারী বাজপেয়ী এসে বলে গেল আপকা খৈরত চাহতে হ্যাঁ মমতা খালার মন যাচ্ছিল না যাচ্ছিল না আল্লাহ জানে সেও যে বললে আপকে লিয়ে হাম হায়াত দরাজ মানতে उधर সোনিয়া এসে বললে रहे आपका सुस्तया ফেরেস্তারা বলছে দার্জেল জাঞ্জেল লোক দোয়া করছে তা তারা বললে আড়াল থেকে যে দোয়া করে যাও কাল মঙ্গলবারই নটাই বুঝতে পারবে করছে যা করে যাও দোয়াতে যদি কাজ হতো ওইরম লোকের দোয়া গো মিস যায় আর ওষুধে যদি কাজ হতো এশিয়া মহাদেশের দশটা ডাক্তার যারা জ্ঞানী গুণী শিখেলেন এইখান থেকে যে মৃত্যু অনিবার্য সত্য মরতেই হবে মৌলবী শকত তুমি আজ আছো কাল থাকবে না লোকে মরহুম বলে ডাকবে সাদা দাড়ি কালো হয়ে গেছে কালো দাড়ি সাদা হয়ে গেল লাল দাড়ি ভুলু হয়ে গেল দাঁত পড়ে গেল চোখ বলছে চশমা নালে কাজ করব না এদিন আসছে সকলের রেডি হয়ে থাকুন মরণের পরে কাজে লাগবে পরেশগারি আর আমল নামাজ রোজা হজ্জাকাত তাকুয়া আলেম হওয়া হাফেজ হওয়া বুজুর্গ হওয়া মুক্তি হওয়া মহাদ্দিস হওয়া নামাজ পড়া রোজা রাখা হজ করা জাকাত দেওয়া অনেক লোকে মনে করে আমাদের এই ভুল ব্যাখ্যাগুলো বুঝলেন যে চাদর গায়ে দেবো চশমা পরবো আতর মাখবো রুমাল গায়ে দেবো শর্মা পরবো তসবি করবো সুবান আল্লাহ পরেজগার এটা ব্যাখ্যা নয় তো আপনি যদি গেঞ্জি গায়ে দিয়ে চাদর গায়ে দিয়ে নামাজ পড়েন টুপি জোটে না জোটে আপনার আতর জীবনে না আমাকেন আপনি কিন্তু পরেশগার মোত্তাকি হোনার ভোরবেলায় উঠে লোকের কাজে চলে যান এশরাক পড়ার অবসর আপনার নাই মাঠে চলে গেছেন যে এশরাক পড়ছে চাষ পড়ছে আউয়াবিন পড়ছে তসবি তেলাওত চোখে শর্মা গায়ে রুমাল আতর তার থেকে পাঁচশো বছর আগে সেই গরিবটা জান্নাতে যাবে এটা বিশ্ব নবীর ফর্মুলা খালি তসবি রুমাল দেখালে হবে না ওটা আপনার যার আছে সে গায়ে দিবে যার নাই সে যেন মনে করে না আমার তসবি নাই রুমাল নাই আমি বোধহয় হওয়ার মতন হব নাই তোর আঙ্গুল আছে গুনেলে পাঁচশো বছর আগে জান্নাতে যাবি তাই গরিব তোমাকে যেখানে পাঁচশো বছর আগে যাবের কথা বলেছে এক সেকেন্ড আগে যদি যেতে পারো তুমি গোটা দুনিয়ার মধ্যে সুখী এবং ধনী পাঁচশো বছর পরে যাবে বড় লোক যার খাবারের চিন্তা নাই ফেকের নাই গাড়ি বাড়ি দিয়ে দিয়েছি মনে করছি কিনা মজাতে আছি যতই নামাজ রোজা হজ জাকাত করো গরিবের থেকে পরেজগার গরিবের থেকে পাঁচশো বছর পরে জান্নাতে যাবে তাই আলে মোলামা আল্লাহ তালা মেপে রুজি দিয়েছে কখনো চলে কখনো চলে না সাতশো আটশো হাজার বেতন আর ওদের তিরিশ হাজার টাকা তো আমাদের মাঝে মাঝে মনে মনে হয় আমাদের কি বাড়বে না চলে যাচ্ছে চালিয়ে দিচ্ছে বলে বাবা হিসাব লাগবে না আর পাঁচশো বছর আগে ঢুকুবে সবাই যাবে সবাই যাক জান্নাতে আল্লাহ করে নেক সকলকে জান্নাতি বলুন আমিন সোম্মা আমিন কিন্তু আগু পেঁচু আছে ওপর নামও আছে <coughs> আলে মোলামা মহাদিস যারা কোরআন পড়ছে কোরআন পড়াচ্ছে এখানে আপনার থেকে <coughs> আপনি কিসে বসতে দিয়েছেন আপনার ঘরকে গেছে আমি জানি না আপনি কেমন খাতির করছি জানি না কিন্তু জান্নাতে বলা হবে একটা করে আয়েত পড়ো আর এক একটা তলাতে চাপু ছ হাজার ছশো ছেষট্টি আয়েত <coughs> ওয়ার্ল্ড টেস্ট কত তলা একশো পঁয়ত্রিশ তলা ওয়ার্ল্ডের যেটা ধ্বংস হলো একশো পঁয়ত্রিশ তলা একশো পঁচিশ তলা একশো চল্লিশ তলা একশো ষাট তলা আর হাফিজ সাহেব যে বিল্ডিংটায় থাকবে কতলা ছ হাজার ছশো ছেষট্টি আয়ত একটা করে আয়েত পড়ো একটা করে তলায় চাপো ছ হাজার যে বিবি হবে মৌলবীর যে বিবি হবে নামাজের যে বিবি হবে যে বিবি হবে পরেজগার যে বিবি হবে সে খাদিজার মতো ভাগ্যবতী পৃথিবীতে যত নারী এসছে জজের বিটি ডিএম এর বিবি ম্যাস্টেডের বিবি মন্ত্রীর বিবি এম এর বিবি রাষ্ট্রপতির বিবি তার থেকে কোটি গুণ বেশি সম্মানী এবং ভাগ্যবতী হজরতে খাদিজা রাজি আল্লাহ তিনি হজরতে মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলি সাল্লামের সহধর্মিনী এইরকম বিধবা যারা ভাগ্যবতী হবে তারাই পৃথিবীর মধ্যে ভাগ্যবতী তাই মৌলবীর বিবি হাফেজের বিবি কারির বিবি মুক্তির বিবি নামাজির বিবি ভদ্রলোকদের বিবি তারা মনে মনে করো আমি আল্লাহ আল্লাহর বিবি আমি পৃথিবীর মধ্যে একজন সুখী এবং সম্মানী কারো গাড়ি বাড়ির দিকে দেখো না কারো ট্যাক্সি মারুতির দিকে লক্ষ্য দিও না আল্লাহ নবী বলছেন যে উপরের দিকে চেয়েও না নিচের দিকে গরিব গুরবুকে দেখো যারা কলকাতায় রাস্তায় গড়াগড়ি যায় যাদের মুখটা সাতটা মুখ যারা কান দিয়ে খায় যাদের আপনার দিকে পা দুটো নাই হাঁটু পর্যন্ত আল্লাহ বলছে তাদেরকে দেখো আর ছুটে যে এসে দায়ী পড়ে বলো সুভান আর আলা কি আকৃতি দান করেছো কি সুখ ও স্বাচ্ছন্দ্য আল্লাহর নবী সাহাবাদিকে বললেন কেয়ামতের দিনে তোমাদিকে তোমাদের আল্লাহ নিয়ামতের হিসাব দিতে হবে বলে ইয়ারসুল্লাহ সারাদিন তিন দিন দুদিন খেতে পাই না একটা খেজুর কোনোদিন জোটে কোনোদিন জোটে না আমাদেরকে হিসাব লাগবে আল্লাহ নবী বললে ভালো করে পোষাব হয় না বলি ইয়ারসুল্লাহ বলে এটাও আল্লাহর নিয়ামত এটারও হিসাব দিতে হবে পেশাব আটকে গেলে রক্ত বেরিয়ে যাবে পেশাব পার হবে না আর এত জোরে আপনি গাংড়াবেন গরু অত জোরে চিল্লায় না আল্লাহ বলছে পেশাব হওয়াটাও আমার রহমত দেখবে পেশাব আটকি দিয়ে দেখাবো মজা ভিলর গেলেও পেশাব খুলবে না আর ডাক্তারিতে যদি সব হতো বাবা তাহলে ডাক্তার মরতো না ডাক্তার খানাই ডাক্তার মরছে এইরকম ভাবে ইঞ্জেকশন হাতে করে ডাক্তার মারা যাচ্ছে একজনকে দেবো মনে করেছি আর আমি অধিকাংশ ডাক্তার দিকে দেখেছি বুঝলেন প্রায় বলে আমি খুব ভালো ডাক্তার স্পেশালিস্ট এমনি করছি বুঝলেন হাফ মানে এজমান রুগী বলছি এমআই হেমাপতি ভালো ডাক্তার তিনশো টাকা ফি আমি ও যে এমন রুগী তো ডাক্তারিতে যদি সব কিছু হতো তা সে ফু কেন তার মানে আমি একবার ওয়াজ করলে বুঝলেন আমার দোকানে বোম্বান তালা বলে একটা সোতা বলে একটা মাজার আছে বুঝলেন সোতা সেখানে একটা পুকুর আছে সেখানে তিরিশে পহেলা মাঘ সবাই ডুব মারে শেষকালে পানি না মেলে পাঁকে গড়াগড়ি যায় কাদা মেখে ঘর যায় খোঁজ খুঁজলি হবে না বলে তা আমার মনে মনে হচ্ছে যারা কাদা মাখছে তাদের খোঁজ খুঁজলি বাদ যাবে না তো সেই কেনে একজনা খাদেম থাকতো বুঝলেন এখন মারা গেছেন অন্যজনা খাদেম তার হাতে এরকম একটা ঘোড়ার নেজের মতন থাকতো কলকাতায় পাওয়া যায় দেখবেন কিনতে ওই রওজায় থাকে তারপর সে সত্য পীর করলে হ্যাঁ। আমরা ছোটবেলায় সত্যপীর দেখেছি তো তো সেই ঘোড়ার ন্যাজটা বুঝলেন রওজায় কেউ মানসিক করে গেলে বাতাসা করে ওই দিকে বাতাসা খইচুর আর দুটো কলকে ফুল নিজে নামিয়ে দিলে মানো তখন সে সেই সেই ঝান্ডাটা মাথায় ঘুরিয়ে দিলে রোগ বালা মুসিবত কিচ্ছু হবে না কিন্তু খাদেমের জ্বর এই যে ভান করে হাসপাতালে দাঁড়িয়ে আছে বলছিল ই হাসপাতালে কেন একজন লোক জিজ্ঞেস করেছে হজরত আপনি এখানে এসেছেন আপনার সেই বলে ওটা ঘরের ঝাঁটা তো কাজ হয় না পরের মাথায় দিলে কাজ হয় ঘোড়ার ল্যান্স তবু মাতসের বুদ্ধি খুলছে না যে হাত গুনে যদি কেউ কারো উপকার করে ভালো মন্দ বলতে পারত তো সে বেটাকে প্ল্যাটফর্মে রোদে বসে ওয়া করতে হতো কেন হাত ঘুরে বুঝলি তো আজকে আমার কপালে বিরিয়ানি নাই হাত ঘুরে বুঝলি তো আজকে মাঝে রাত আসছে সে রোদে বসে আছে কেন দুটো টাকা ফেলে হোটেলে খাবে আর লোকের হাত গুনে বলছে তোর বউ মরে যাবে তোর চাচি চলে যাবে তুই জমি পেয়ে যাবি তোর মামা মরে যাবে টাকা লাগবে না খালি আংটিটা দাও হাত গুনার টাকা লাগবে না আংটি হাকিক জামরজত লুলু মারজান এই পাথরটা পড়লে দাগটা ক্ষয় হয়ে যাবে তোর বউ মরবে না সালা পাথরের আংটি পড়লে যদি হাত ক্ষয় হয়ে বউ মরতো না তো চারটা পাঁচটা আংটি সে পরে নিত বিরিয়ানি খেত বলছে আমার পাথরে কাজ করে না তোর কাজ করবে ঘরের পাথর বলে আর কাজ করে না এক থলি পাথর বুকে করে নিয়ে শুয়ে থাক গা ভাত খাবি বিরিয়ানি খাবি বলছে না পাথর বেজলে তোর কাজ হবে আমার হবে না আমার খালি টাকা দে তো আমার কাজ হবে তারপরে মানুষকে বুঝান মানুষ বুঝতে পারে না তা না হলে ফেরাউনের ঘরে যারা গণৎকার প্রত্যেক রাজার আছে মনমোহনেরও আছে সোনিয়ারও আছে হাত গুনে যারা বলে ভবিষ্যৎ কি হচ্ছে আগামী ভোটে কি হবে এটা প্রত্যেক রাজাদের আছে রাজারা বোকা হয়তো প্রায় তো ফেরাউনে ছিল ফেরাউনের গণৎকার বললে মিশর একটা ছেলে হবে তোমার শত্রু হবে তাকে শেষ করে দাও ফেরাউন বললে এক কাজ করে এবছরে যত ছেলে হবে দু সালে সব মেরে দাও বিড়ি ছেলে ছেড়ে দাও ফর্মুলা ছেড়ে দিলে মুসা সাল্লাম জন্মিয়ে গেল আল্লাহ ওই করলেন তোমার বেটাকে দরিয়ায় ফেলে দাও কান্নাকাটি করো না বুকে পাথর বাঁধো আমি তোমার বেটাকে তোমার কোলে ফিরে দেবো আমি কখনো ওয়াদা ভঙ্গ করি না সুরা কাশাস করি পারা আর মুসার বোনকে মুসার মা বললে দরিয়ার কিনারায় কিনারায় যাবে বাক্সটা লক্ষ্য রাখবে মুসা কোন দিকে যাচ্ছে কেউ যেন জানতে না পারে তুই যাবি আর কোনো কোনো আর চোখে চোখে দেখতে দেখতে যাবি বাক্স যাচ্ছে মশার বোন হেঁটে হেঁটে যাচ্ছে মশার মা বুকে পাথর বেঁধে বসে আছে মিলিটারি ঘুরছে সিবিআই ঘুরছে কিন্তু কাঁদে নাই কাজে কাজে ওর ঘরে কোনো বিপদ নাই কান্নাকাটি গেলো বলে কি হয়েছে বল কি হলো কানাকাঞ্জি বল ছেলে মরে গেছে চুপচাপ আল্লাহ বলছে তার বুককে যদি শক্ত করে মজবুত করে বেঁধে না দিতাম কান্নাকাটির কারণে হয়তো জেনে নিত সিবিআই দপ্তর দিয়ে মুসার মায়ের তথ্যটা জেনে নিয়ে মুসার বাক্সটা জেনে নিত মুসা ভেসে যখন চলে গেল দরিয়ায় ফেরাউনের বাড়ির সোজাসুজি ফেরাউনের মন্ত্রী হামান ফেরাউন এবং আসিয়া সেদিনে সেই ঘাটে বেড়াতে গেছে ধরুন ঘুরতে গেছে কাজে গেছে বাক্স কাজকে তুললো বাক্সের ভেতরে ফুটফুটে ছেলে ফেরাউন আর চোখে চোখে চাইতে লাগলো আসিয়া বললে বিদেশ থেকে ভেসে আসছে এই ছেলে সে ছেলে লয় ঘর নিয়ে চলো আমরা হয় বড় করে নিজেদের ছেলে করে নেবো ছেলে নাই আর তা নাহলে বেশি দামে বেচে দেবো তখন ছেলে বিক্রি হতো হামান বললে দারুণ সুন্দর কথা ছেলে ফুটফুটে ছেলে ফেরাউনের কুলে বাবারে সোনারে লালরে হামানের কোলে তারপরে যারা হাত গুনে বলেছে মিশরে ছেলে জন্মাবে ফেরাউনের হবে তারা কোলে নিচ্ছে রাজবাড়ির ছেলে হালালের ঘরে দুলাল সোনারে রে বাচুর রে একদিন ফেরাউন ওইরকম করছে বাচুর রে সোনারে আর দিয়েছে কান মতো চেপে ধাই করে একটা চাপড় রে তখন ফেরাউনের মনে মনে যে সালার চাপড়টা খুব শক্ত পারা সেই মালটা বটে নাকি ফেরাউনের মনে মনে হচ্ছে এই চাপড় তো যে এসে চাপড় লয় তাহলে দেখা যাও আসিয়া বলে চেয়েছি ছোট ছেলে চাপড়ি দিয়েছে অমন করো না বলে এই পরীক্ষা করবো চাপড় খুব কড়া চাপড় মনে হচ্ছে সেই মালটা বটে বোধহয় এখন আমি যেটা বলতে চাইছি কি বুঝলে আমি বলতে চাইছি সেই যে গণৎকাররা হাত গুনে মিশরে ফেরাউনে মাবনার মুসা জন্মের আগে সেই সেই লক্ষ্যটা আমাকে কোলে নিচ্ছে তবু জানতে পারে না এই মালটা সেই মালটা তারপরেও লোকের চোখ খুলবে না এটা কোরআন আল্লাহ কোরআনের মাধ্যমে বলছে বিশ্বের মানুষ গণৎকারদের সততা চেনে নাও যারা জন্মাবর আগে আঙুল গুনে বলে দিয়েছে মিশর একটা ছেলে জন্মাবে তোমার শত্রু হবে সেই ছেলেটা কোলে করেও বলতে পারছে না এইটা সেইটা জাদুঘররাও কোলে নিয়েছে ফেরাউনও কোলে নিয়েছে আসিয়াও কোলে নিয়েছে তারপরে মুসা যখন বেশ বলিষ্ঠ বলিয়ান এই মানে সতেরো আঠারো বছর তাল বিলিমের মতন বেশ সুস্থ সবল আর আপনার দিকে দারুণ হয়েছে ফুটফুটে চাঁদের মতো একদিন ভর্তি দুপুর বেলায় দুপুর বেলায় সবাই যখন দরজা লাগিয়ে শুয়ে যায় সেই সময় বাড়ির বাইরে আচ্ছা যারা খেতে বাকি শুয়ে পড়ে আড়াইটা তিনটের সময় বেড়ে গ্রীষ্মকালে ওইরকম সবাই শুয়ে গেছে মুসালাই সাল্লাম বাড়ির বাইরে বাইরে বেরিয়ে যে দেখছে দুটো লোকে মারামারি করছে একটা সিদ্ধি আর একটা কিব্দি একটা মুসার দলে একটা ফেরাউনের দলে ভেতরে ভেতরে অনেক লোক মুসার উপরে আপনাদেরকে ভালোবাসা বিশ্বাস তো যে মুসার দলের লোক সে বলছে দেখছেন আমাকে মারছে আপনি একটু সাহায্য করবেন না মুসার ইসাল্লাম চিল্লাতে চিল্লাতে গেল কাজকে যেই ফেরাউনের দলের লোকটাকে ফকাজা ফকাজা আলেই এক চড় মেরে দিয়েছে আর মরে গেছে বলছে আল্লাহ আমি তো মারার ইচ্ছা করে মারি না আমি জুলুম করেছি আমার নবসর উপর আল্লাহ মাফ করে দাও আর কখনো এরকম করবো না আল্লাহ বললে মাফ করে দিলাম যা যদি তো তুই ইচ্ছা করে মারি নাই চাপড়ি দিয়েছি মরে গেছি যা তাই হলো যা ও আমরা মূষা চলে গেল আর যার জন্য চাপড় মেরিল সে অন্যদিকে চলে গেল আর উপরে রইল মরাটা কেউ জানে না কে মেরেছে সব লোক যখন উঠলো তাকে গাপতি দিলে আর করলে যা হলো যেটা নিয়ে চলে গেল কিন্তু কেউ কিছু জানে না তারপরের দিনে আবার মুসা আলাইসাল্লাম বেরিয়েছে আর সেই লোকটার সঙ্গে আবার আর একটা লোকের মারামারি আজকে আবার এই লোকটা বলছে আপনি একটু লক্ষ্য করুন তখন মুসা ইসলাম দূর থেকেই নিজের লোকটাকে ধমকাচ্ছে তুমি কালকে মারামারি করছিলে আবার আজকে মারামারি করছো তুমি ভালো লোক তো সে মনে মনে করেছে সালা আজকে আমাকে চাবড়িয়ে দিবে ওকে ধমকাচ্ছে কিন্তু কোরআন বলছে মুসা আলি সাল্লাম তাকে কিন্তু মনে মনে করেছে আমাদের দুজনার শত্রুকে মারবো তার মানে ওই লোকটাকে মারবে কিন্তু ই ধুমকানো দেখে মনে করছে আজকে আমাকে চাপিয়ে দিবে কালকে ও মরে গেছে আজকে আমি মরে যাব তখন ও বলে ফেলছে যে তুমি খালি ধুমকা ধুমকি করছো কালকে যেমন একজনকে নিয়ে মেরে দিয়েছো আমাকে মেরে দিবে নাকি তখন এই লোকটা জানতে পারে ওরে সালা তাহলে কালকে লোক মারা লোকটা তো এই জানাজানি হয়ে গেল তারপরে কোরআন বলছে একজনের লোক দৌড়তে দৌড়তে মদিনা মদিনা মানে শহর মদিনা মানে মদিনা লয় মদিনার নাম ইয়াসরাব মদিনা তো নবী সাল্লাহ সাল্লাম মানে মদিনা নগরী কিন্তু মদিনার আসল মানে হচ্ছে মদিনা মানে নগর শহর টাউন